মানবতা সমাধান আসসালামু আল্লাহ ইলাহা লা শারীকালা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أعوذ بالله من الشيطان الرجيم لألم أني لم أخنه بالغيب সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম দশের সম্পদ আত্মসাত করা একটি ভয়াবহ পাপ যার ফলাফল জাহান্নাম দুনিয়াতে তো অপমান আছে আছেই কেউ যদি মানুষের অর্থ সম্পদ আত্মসাত করে তাহলে যা আত্মসাত করবে এটা নিয়েই সে বিচারের মাঠে উপস্থিত হবে এটা তার কাঁধের উপরে থেকে যাবে তার কাঁধের উপরে এটা চাপিয়ে দেওয়া হবে তার বাঁচার কোনো পথ থাকবে না আমরা বলতে পারি মানুষ যদি দায়িত্ব পালন করার পরে সম্পদ আত্মসাত করে তাহলে এই সম্পদ তার জন্য অবিচ্ছেদ্য সাক্ষী হয়ে যাবে যেটা তার জন্য জাহান নামের কারণ হয়ে যাবে তার মানে তার তো বাঁচার কোনো পথ থাকবে না সেরোটা থাকবে তার কাঁধের ওপরে এ নিয়ে সে বিচার মাঠে ঘুরতে থাকবে যেমন কেউ যদি জমিন আত্মসাত করে তাহলে তার কাঁধের উপরে সাতটা জমিন চাপিয়ে দেওয়া হবে আর সেই জমিনকে নিয়েও বিচারের মাঠে ঘুরতে থাকবে আত্মসাত একটি ভয়াবহ ব্যাপার আমানতের রক্ষা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ইসব আলহিসাল্লাম বলেন লে আলামা আমি এই কাজ কেন করলাম বারো বছর জেলে থাকার পরে ইসব আলাইসাল্লামকে যখন বলা হলো আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে তখন ইসব আলাইসাল্লাম বলেছিলেন যে সব মহিলারা অপবাদের কথা ছড়িয়েছিল বিশেষভাবে যে মহিলা আমার নামে অপবাদ ছড়িয়েছিল তা এখন বন্ধ হয়েছে কিনা আমি এই বন্ধ না হওয়া পর্যন্ত এবং আমি আমানতের খেয়ানত করিনি এই কথা প্রকাশ না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না যখন দেশের মালিক বলবে যে ইসব আমানতের খেয়ানত করেনি সেই দিন আমি জেল থেকে বের হতে পারি তার আগে নয় তাই তিনি বের হতে চাইলেন না কেন মানুষ জেনে নেই আন্নি লাম আখনো বিল গায়েব আমি মালিকের অজান্তে আমি তার আমানতের খেয়ানত করিনি আমি নিজে তার স্ত্রীর সাথে অন্যায় জড়িয়ে পড়িনি যখন তার স্ত্রী আমাকে বলেছিল ইউসুফ হাইতালাক তুমি আমার সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ো প্রথমত সে সব দরজাগুলি বন্ধ করে দিল অগাল্লাকাতি লাভ এবং অন্যায়ের জন্য সে আমাকে উদ্বুদ্ধ করল আমি তখন বললাম মাজ আল্লাহ আমি আল্লাহর নিকট আশ্রয় চাই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এন্নাহ রব্বি আহসানা সে আমার মালিক জুলাইখার স্বামী আমার অভিভাবক জুলাইখার স্বামী আমার মালিক সে আমাকে উত্তম জায়গা দিয়েছে থাকার ও খাওয়ার আমি তার স্ত্রীর সাথে অন্যায় করতে পারি না এটা আমানতের খেয়ানত তিনি আমাকে বিশ্বাস করে এই বাড়িতে রেখেছেন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমি এ আমানতের খেয়ানত করতে পারি না তারপরেও তিনি বললেন অন্যহ লাইফ জলেমন যারা অন্যায় করে যারা অত্যাচার করে তারা কখনো সফল হয় না নিশ্চিত আমি যদি অন্যায় করি তাহলে আমিও সফল হব না এ কথাই ঠিক আমি তার আমানতের খেয়ানত করিনি আমি অশ্লীল কাজে জড়িয়ে পড়িনি অতএব আজকে দেশের মালিক বলুক জুলাইখার স্বামী বলুক দেশবাসী বলুক আমি তার অজান্তে খেয়ানত করিনি আমি তার আমানতের আত্মসাত করিনি আমি খুব ভালোভাবে জানি আত্মসাতকারীদের ষড়যন্ত্র পরিকল্পনাকে আল্লাহ ভালোবাসেন না যারা সুযোগ পেয়ে সম্পদ দখলের পরিকল্পনা করে তাদের এই পরিকল্পনাকে আল্লাহ তালা ঘৃণা করেন যারা সুযোগ পেয়ে আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহ তালা ঘৃণা করেন তারা কখনো পরিত্রাণ পাবে না আমি এইসব বলছি আমি তার আমানতের যথাযথ মূল্যায়ন করেছি আমি তার আমানত আত্মসাত করিনি যখন এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে তখনই আমি জেলখানা থেকে বের হতে পারি তার আগে নয় সম্মানিত দর্শক মন্ডলী দেখেছেন ইসুফ আলাহ ইসলামের কথার গতি তিনি আমানতের ব্যাপারে কত সচেতন ছিলেন তার একজন সুন্দরী স্ত্রী বাড়ির সব দরজা বন্ধ করে দিয়ে তার সাথে অন্যায় কাজ করার জন্য তাকে বাধ্য করতে চেষ্টা করছে আগে আগে বের হয়েছে ইসব আলাইসাল্লাম পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা সেখানেই ছিল তার স্বামী চট করে জুলাইখা বলে বসল যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করার চেষ্টা করে তার কি শাস্তি হতে পারে আমি জুলাইখা বলছি হয় তাকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে দেখেছেন নারী জাতি কি জিনিস সম্মানিত দিনই ভাই বোন একটু ভাবুন মনে কিছু নিয়েন না আমার মুসলিম বোন আপনাকে আমি এখানে মধ্যে একটু কথা বলছি দেখুন একজন নারী কেমন সে একজন নবীকে ভুল পথে নিয়ে আসার জন্য কত চেষ্টা করল এরপরে তিনি যখন এ কাজে লিপ্ত হলেন না আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন তখনই নারী পাল্টা বলল যে যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে মন্দ আচরণের ইচ্ছা করে তার কি শাস্তি হতে পারে আমি বলছি তার শাস্তি হচ্ছে তাকে জেলখানায় বন্দি করতে হবে নইলে যথাযথ পিটন দিতে হবে সম্মানিত মুসলিম বোনেরা আমার দেখুন এইভাবে পুরুষকে বিপাকে ফেলার চেষ্টা না এতে আপনারও জাহান নাম হবে ওই ব্যক্তি ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে নারী আসলে খুব কঠিন জিনিস এ কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নেশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো এ কারণে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারা তা তুকবেল ফি সুরতে শয়তান অতুদবের ফি নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এ কারণে তিনি বলেছেন শয়তান নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল সম্মানিত দিনই বল আপনি এখানে কষ্ট নিয়েন না আপনি সম্মানী বস্তু আপনাদের জন্য জান্নাত সহজ চারটা কাজ করলে একজন নারী জান্নাত পায় তার একটি হচ্ছে পাঁচ অক্ত সলাত আদায় করলো রমজান মাসে শ্যাম পালন করলো স্বামীকে মূল্যায়ন করলো অশ্লীল কাজে লিপ্ত হলো না এই চারটি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পাবে আল্লাহ রসুল বলে আপনাদের মান সম্মান অনেক বেশি রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি দুইজন নারীর লালন পালন করে দুইজন মেয়ের লালন পালন করে আমি আর সে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব হাজারো মানুষের ছেলের যদি কেউ লালন পালন করে তাহলে ও জান্নাতে এইভাবে থাকবে কথা আল্লাহ রসুল বলেননি কাজেই এখানে যে কথাটি বলা হয়েছে এক শ্রেণীর নারীকে লক্ষ্য করে যারা হাজারো পুরুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে আর নারী এমন জাতি যে তারা যদি একবার হাসি মুখে কথা বলে তাহলে মানুষের ইমান হারিয়ে যায় তাই আল্লাহ রসুল বলেছেন তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণ সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা ইসোপ আলাহ ইসলামের আত্মসাতের কথাটি বলছিলাম এবং ইসোপ আলাহ ইসলাম যে নারী থেকে বেঁচে গেছেন ওই কথাটি পেশ করছিলাম আপনারা আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম আজ সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাচাই খার দান করুক আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করুক আল্লাহ মান বলছিলাম ইসুফ ইসলামের আমানত রক্ষা বলছিলাম জুলাইখার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা নারী ভয়াবহ তার কথার আরেকটু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মা তারাক তো ফেতনাতান আজার আল্লাহ রেজাল মিনান নেশায় আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু যেটা আপনারা জুলাইখার বিবরণে দেখতে পাচ্ছেন দেখুন একজন নারী একজন নবীর ওপরে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে কিভাবে একজন নবীকে কলুষিত করার চেষ্টা করছে শেষ পর্যন্ত সে বলল যে আপনার স্ত্রীর সাথে অন্যায়ের ইচ্ছা করে তার কি শাস্তি হতে পারে আমি জুলাইখা বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে সম্মানিত দিনই বোন আপনারা এ বিষয়ে সতর্ক থাকুন আপনাদের মাধ্যমে কেউ যেন বিপদে না পড়ে কারোর সাথে একটু হেসে কথা বললেন সে ব্যক্তির ইমানটা দুর্বল হয়ে গেল তখন সে পাপে জড়িয়ে পড়ার জন্য চেষ্টা করতে লাগলো এই কাজ আপনাদের করা ঠিক নয় আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ আমিন আপনাদের এই বিপদ থেকে আল্লাহ লাখো কোটি মানুষকে রক্ষা করুক আল্লাহ বলছিলাম আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল সেই গোলামটির নাম ছিল মিদাম সেই গোলামটি রাসুলের উঁটের ওপরে যে হাওদা থাকে সে হাওদা বাঁধা ছাঁধার কাজটি করছিল উঁটোর ওপরে সেটা রেখে ঠিকঠাক করছিল আসাবাহ সাহমুন আয়ের হঠাৎ একটা তীর এসে তাকে লেগে গেল তাহামুন আয়ের অপরিচিত তীর কে মেরেছে তা কেউ জানে না এই তীর এসে লাগতেই ফাঁকা ফাঁকাতালাহু তীর তাকে হত্যা করল লোকটি মারা গেল ফাঁকালান নাস হানি আল্লাহুল জান্না সবাই বলল এর জন্য সুসংবাদ এ জান্নাতে যাবে কেন এ রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেছে সাথে সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার জন্য সুসংবাদ তার জন্য সুখের খবর সে জান্নাতে চলে যাব সে একজন রাসুলের গোলাম এই বলে সাহাবিগণ বলে উঠলেন হানি আল্লাহুল জান্না তার জন্য জান্না ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল বললেন কাল্লা কখনো নহে সে জান্নাতে যাবে না সে জাহান নামে যাবে ওয়াল্লাজি নফসি বেদেহি সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম ইন্না সামলাতা আখা জাহমিনাল মাগানেম লাম ভাল মাকাসেম সে দশের সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল সামলা একটা চাদর যে দশের সম্পদ বন্টন হয়নি আলেহে নারান এই চাদরটি তার উপরে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে সে জাহান নামে যাবে এই চাদরটি তার উপরে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে জাহান নামের আগুন তাকে ধরার জন্য অপেক্ষা করছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম দশের সম্পদটি কত ভয়াবহ আপনারা একটু দেখুন দশের পয়সা থেকে একটা চাদর চুরি করেছিল যে চাদরটি ওই সম্পদের জাত তখনও বন্টন হয়নি আল্লাহ রসুল বলছেন না ও জাহান নামে যাবে চাদরটি তার উপরে জাহান নামের আগুনকে উত্তেজিত করছে ক্ষিপ্ত করে তুলেছে আল্লাহ সামিয়া দালিকার নাস যা হবে সেরা কিনো সেরা কায়নে আল্লাহ রসুলের বক্তব্য শুনে সাহাবিগণ একটি জুতোর ফিতে বা দুইটি জুতোর ফিতে নিয়ে উপস্থিত হলেন সাহাবিগণ বললেন আল্লাহ রসুল এই নেন আমি অল্প সামান্য জিনিস আত্মসাত করেছিলাম তা হচ্ছে একটা জুতার ফিতে আমি অতীব ক্ষুদ্র জিনিস আত্মসাত করেছিলাম তা হচ্ছে জুতার দুইটি ফিতে ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেরা কনমিন নার ও সেরা কানমিনের নার কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তাহলে সে জাহান নামে যাবে কেউ যদি দুইটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান নামে যাবে সামান্য থেকে সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যদি আত্মসাত করে ফলাফল জাহান্ন সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাই বোন বিষয়টি বুঝতে পেরেছেন কিনা বিষয়টি কত জটিল আজ মানুষ নির্দ্বিধায় দশের পয়সা আত্মসাত করছে যারা সমাজের দায়িত্ব পালন করছে নিম্ন স্তর থেকে নিয়ে উপর স্তর পর্যন্ত chairman member DC ADC TNO UNO আপনার এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছেন হেডমাস্টার হেড মৌলানা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যারা যেখানে দায়িত্ব পালন করছেন তারা সেখানে দশের সম্পদকে কিভাবে আত্মসাত করছেন তাদেরই জানা আছে দিন যত যাচ্ছে দশের সম্পদকে মানুষ তত নিজের মনে করছে অথচ সে একটুকু ভাবে না এক বস্তা গম কেন এক লক্ষ এক কোটি টাকা কেন কেউ যদি এক কেজি গম চুরি করে এক কেজি কেন কেউ যদি একশো গম চুরি করে একশো কেন কেউ যদি জেনে শুনে একটি গম আত্মসাত করে একটুকু ভাবে না এটা তার জন্য কত ভয়াবহ ব্যাপার তার স্ত্রীও বলে না যে বাসা থেকে টাকা না নিয়ে তুমি তরিতরকারি কিনে আনলে কি করে বাসা থেকে টাকা না নিয়েই তুমি শাড়ি কিনে আনলে কি করে এ কথা তার স্ত্রী বলে না তার স্ত্রী তাকে দিনের উপরে সহযোগিতা করে না সম্মানিত দিনে ভাই বোনেরা প্রত্যেক যারা দায়িত্বশীল তাদের স্ত্রীদেরকে আমরা একটু কথা বলতে চাচ্ছি একটু মনে রাখি সাহবান বলছেন আমরা যদি জানতাম কোনটি সম্পদ সঞ্চিত সম্পদ নাত্তা খেজাও তাহলে সেটা আমরা সংগ্রহ করে রাখি কোনটি সম্পদ দামি সম্পদ এটা যদি আমরা জানতাম তাহলে এটা সংরক্ষণ করে রাখতাম এই কথা শুনে আল্লাহ রসুল বলছেন আফজালহ সম্পদের সবচেয়ে দামি সম্পদ হলো লেসানুন রাকের ওই জিহিবা যে জিহিবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাসবি তাহলিল করতে পারে এগুলি বলতে পারে সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম এই জিকির করতে পারে লা এই জিকির করতে পারে যে জিহবা সর্বদা আল্লাহকে ডাকতে পারে সে জিহবাই হচ্ছে সঞ্চিত সম্পদ এরপরে তিনি বলেন তালবুন শাকের ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতেই তুষ্ট হয় নিজের যে পাঁচশো টাকা আছে দশ টাকা আছে এই নিয়েই খুশি হয় ভুলেও কখনো দশের পয়সা এখানে নিয়েছে নিজের টাকা বেশি করার ইচ্ছা করে না ভুলেও কখনো মাদ্রাসার হাট বাজার করার একটু জিম্মেদারি পেয়েছে সেই জিম্মেদারি পেয়ে ওই টাকা দিয়ে নিজের বাজারের একটু চেষ্টা করে না আল্লাহ তাকে যা দিয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ এই জন্য তাল্লাহ রসুল বলেছেন ইরজা বেমা কাসাম আল্লাহ তাকুন আগনান আল্লাহ তোমাকে যেটুকু দিয়েছেন তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী যার অন্তরটা অল্পতেই খুশি হয় অল্পতেই তুষ্ট হয় ভুল পথে যায় না সুযোগ পেয়ে কারো পয়সা নিতে চায় না সে অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ এরপর আল্লাহ রসুল বললেন ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে তার স্বামীকে বলতে পারে বুঝলাম বাড়ি থেকে তো টাকা নিয়ে যাননি তো তরি তরকারি কিনলেন কি করে হয়তো বা আপনি মাদ্রাসার পয়সা দিয়ে হাট বাজার করেছেন হয়তো বা আপনি যে ওই ছেলেদের দায়িত্ব পালন করছেন সে টাকা দিয়ে হাট বাজার করেছেন আপনি টাকা নিয়ে যাননি শাড়ি কিনলেন কি করে হয়তো বা আপনি ওই পয়সা দিয়ে শাড়ি কিনেছেন দুঃখিত এটা আমি চাইনি এই স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সম্মানিত দিনই বোন আপনাদের কাছে আমাদের একটা জোরালো অনুরোধ থাকে আপনারা আপনাদের স্বামীদেরকে দিনের উপরে সহযোগিতা করুন আপনাদের স্বামীরা সমাজের দায়িত্ব পালন করে পয়সা কিভাবে ব্যয় করছে তারা বুঝতে চায় না অথচ পরকাল হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সময় সাপেক্ষে ধারাবাহিক পর্ব আমরা আলোচনা আবারও করব এখানে আজ এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সুহানাক আল্লাহ আসাদ আল্লাহ